বিসমিল্লাহ রহমান রহিম হাসান হাদিসের তারিফ তাই না আমাদের হাদিস বা উসুল হাদিসে হাসান হাদিসের তারিফ সম্পর্কে বলেছিলাম যে একটি তারিফ খাত্তাবির উল্লেখ করা হয়েছে তারপরে উল্লেখ করা হয়েছে তারপরে হাফিজ নাজার রহমতুল্লাহ উল্লেখ করা হয়েছে এবং মহাদিসরা যেই তারিফের ওপর সংজ্ঞার উপর একমত হয়েছে সেটা হচ্ছে হাফিজ হাজার রহমতুল্লাহ আলীর সংজ্ঞা তারপরে এই সংজ্ঞাগুলির সম্পর্কে মন্তব্য করছেন লেখক কুলতো বলছেন যে আমি বলছি ফাঁকা আন্নাল হাসানা ইন্দা ইবনে হাজার তাহলে হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ নিকটে হাসান যেন কি হুয়াসাহি সহি হাদিস কেই বলা হয় তার বর্ণনাকারীর স্মৃতি শক্তি যদি হালকা হয়ে যায় একটা শর্তে যদি একটু হালকা হয়ে যায় আর বাকিগুলো সব ঠিক আছে তাহলে ওই হাদিস হচ্ছে তাহলে সহি হাদিসের মতোই শুধু একটি শর্তে পার্থক্য সেটা হচ্ছে সহি হাদিসে তাম্মা দপ্ত স্মৃতি শক্তি প্রখর আর হাসান হাদিসে স্মৃতি শক্তি হচ্ছে একটু হালকা দুর্বল নয় দুর্বল হলো জয়ীফ হালকা এই কাল্লা দাবতহু তার স্মৃতি শক্তি একটু কম ওয়াহুয়া খাইর মা ওরেফা বেহিল হাসান হাসানের যেসব সংজ্ঞা করা হয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম সংজ্ঞা হচ্ছে এটি ওয়া মা ওরেফা বেহিল হাসান হাসানের যে তারিফ করা হয়েছে যেসব দিয়ে তার মধ্যে এটি সবচেয়ে উত্তম সংজ্ঞা আম্মা তারিফুল খাত্তাবি এখন আলোচনা করে বলছেন যে এই তারিফগুলি কেন গ্রহণ করলাম এমাম খাত্তাবির যে সংজ্ঞা আছে ফালাইহে এন্তেকাদাতুন কাসিরা এই তারিফের ওপর অনেক আপত্তি রয়েছে আপত্তি রয়েছে কারণ এই তারিফটা ওইভাবে মানে ফিট হচ্ছে না বিস্তারিত আলোচনা আর করেনি আর এমনি প্রাথমিক অবস্থায় আর এর বেশি জানার দরকার নেই যারা স্পেশালিস্ট হবে তাদের জন্য দরকার কেন কি কি আপত্তিগুলি রয়েছে এগুলি জানার অত প্রয়োজন করে না আর রাফা আহাদা ইসমাইল হাসান এমাম তিরমিজি সংজ্ঞা করেছেন সেই সংজ্ঞাটি হাসানের দুটা যে প্রকার রয়েছে দুই কিসিম তার মধ্যে একটার উপর ফিট হচ্ছে সেটা হচ্ছে হাসান লেগাইরিহি হাসান লেগাইরিহি জয়ীফ হাদিস যদি বিভিন্ন তরক থেকে আসে বিভিন্ন সনদ দিয়ে আসে সূত্র অনেকগুলি কিন্তু জয়ীফ একটু তাহলে হালকা জয়ীফ জয়ীফ দিয়ে হাসান রেহি হয় যেমন একটা পঁয়তাল্লিশ কিলোর চাউলের বস্তা আমাদের মতো দুর্বল লোক রফিকুল ইসলাম এইরকম একাই উঠাতে পারবেন আমি হয়তো একা উঠাতে পারবো না বোঝা উঠি অভ্যাস নাই কিন্তু রফিক লাগলো আমি লাগলাম আর একটা দুর্বল নিয়ে নেন ওই যে পিছনে একজন আছে বাচ্চা করে দুর্বল তিনজন পারবো না পারবো না আরামসে পারবো তো হালকা যদি জয়ীফ হয় একেবারে হালকা জয়ীফ বেশি জয়ীফ না জয়ীফ খালাস জয়ীফ যদি জয়ীফ হয়ে যায় কিন্তু হালকা কমজোরি যদি থাকে তাহলে কয়েক সূত্র দিয়ে যদি কথাটি আসে তাহলে বিশ্বাসযোগ্য আস্থা হয়ে যাচ্ছে কথার উপর এটা তো একটা বোঝা ওঠার উদাহরণ দিলাম সংবাদের ক্ষেত্রে হাদিস যেহেতু সংবাদ হাদিসের অপর নাম হচ্ছে খাবার শিকো থেকে খবর আসলো আমাদের কাছে যে শিকোতে আজকে খুব ধরাধরি চলছে কিন্তু এমন একটা লোক এসে বলল যে লোকটার কথা বিশ্বাস করতে পারি না লোকটাকে চিনিও না ভালো করে যে আসলে ইমানদার লোক না কথা বেশি বললে কি দেখেছে না দেখেছে বিশ্বাস করা যায় না একটা লোক তবে কিছুটা মনে হইলে যে হইতে পারে আচ্ছা আরেকজন আসলে একটু পরে ওর মতোই ওর মতোই কমজোর লোক অত চিনি না সেই লোক এসে বললো ওই রকমই খবর বললো আর একটু আস্থা বাড়লো না বাড়লো না খবর উপর আস্থা বাড়লো তারপরে কিন্তু ফুল একিন হচ্ছে না হইতে পারে আবার নাও হইতে পারে আর একজন আসলো ওদের মতোই মানে যদি আবার ভালো হয়ে যায় পরিচিত এবং বিশ্বস্ত লোক তাহলে তো একজনের কথাই যথেষ্ট খাবে ওয়াহিদি যথেষ্ট কিন্তু না ওদের মতোই সেও এসে বললো যে না এর আসলে ধরাধরি চলছে বিশ্বাস করবো না করবো না কারণ একটি ঘটনা তিন সূত্র থেকে আসলো যদিও তিনটা সূত্র অত মজবুত নয় এক দুর্বলের ওপর দিক ওপর লেভেলের দুর্বল মানে খুব দুর্বল নয় আর মধ্য দুর্বল নয় দুর্বল মানে সহি হাসানের নিচে আর দুর্বলের ওপর দিকে হালকা দুর্বলতা আছে ওদের মধ্যে এই হাদিসকে কি বলা হয় হাসান এবারে তো এমাম তিরমিজির তারিফটা হাসান লেগাইরিহির ওপর ফিট হচ্ছে কারণ উনি তারিফ করেছেন কুল্ল হাদিস ইউরুবা যে হাদিস বর্ণনা করা হবে কাজিব ওর সনদে যাতে করে কোনো এমন ব্যক্তি না থাকে যাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে তুমি মিথ্যা কোনোদিন বলেছো এরকম লোক না তাহলে মিথ্যা যে বলবে বা মিথ্যার অপবাদ দেওয়া হয়েছে তার হাদিস তো বাতিল একেবারে তোমার উপরে মিথ্যা যখন অপবাদ লেগেছে তাহলে তোমার হাদিস একেবারে গ্রহণযোগ্য নয় ঠিক না এইরকম লোক নাই ওয়ালাই এখন হাদিস ও সাজান আর হাদিস সাজও নয় আর বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি এসছে বিভিন্ন সূত্র দিয়ে হাদিসটি বর্ণিত হয়েছে তার বিভিন্ন সূত্র দিয়ে হাদিস আসে আর হাদিস যারা বর্ণনাকারী তাদেরকে মিথ্যা বলে কোনো অপবাদ আসেনি তার মানে নিম্ন শ্রেণীর চলার মতো নিম্ন শ্রেণীর চলার মতো আর কয়েকটি সূত্র দিয়ে এসছে এই দিয়ে হালকা যে জয়ীফ ছিল ওটা কি হয়েছে হাসান লেখা এই পর্যন্ত পৌঁছেছে হাজা হাসান বলছেন এটি হচ্ছে হাদিস হাসান এটি হচ্ছে হাসান হাসান লে হাসান লে জাতি এর ওপরে আরো বলছেন ফি আর রাফাল হাসান লে হাসানের সংজ্ঞা করতে গিয়ে আসল হচ্ছে যে হাসান লে জাতির তারিফ করতে হবে সংজ্ঞা বলতে হবে হাসান লে গাইরি নয় লিয়ানাল হাসান লে রেহি জাইফুন ফিল আসলি কারণ হাসান লে রেহি আসলের দিকে দেখলে আসলে দুর্বল রফিকুল ইসলাম দুর্বল ও দুর্বল আমি দুর্বল আমার একা একা ধরলে আমার দুর্বল হ্যাঁ তাহলে দুর্বল না কয়েকজন হওয়াতে আমরা একটু সবল হয়ে উঠেছি বুঝে গেছে হাসান লেগাই আসলে জয়ীফ কিন্তু কয়েক সূত্র থেকে আসা একটু উপরে উঠেছে ইর তাকা এলা মারতাবাতিল হাসান হাসানের পর্যায়ে ও উঠেছে লেনজেবারহি বেতাদ্দে তোরকহি বিভিন্ন সূত্র থেকে আসার কারণে সে ঘাটতি পূরণ হয়েছে বলি লেনজেবারি মানে ঘাটতি পূরণ হওয়ার কারণে বেতাদ্দে তরকই তার বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে কি হয়েছে ঘাটতি পূরণ হয়েছে তার চার নম্বরে বলছেন তারিফুল মুখতার তাহলে পছন্দনীয় সংজ্ঞা মুখতার মানে যা পছন্দনীয় পছন্দের সংজ্ঞা হাসান হচ্ছে হাসান হাসানের সংজ্ঞা এরকম করা যেতে পারে বেনা আল আলামা আর রাফাহ ইবনু হাজার বেমাইলি ওই কথার ভিত্তিতে যেই তারিফ যে সংজ্ঞা করেছেন হাফেজ হাজার রহমতুল্লাহ আলী তা হচ্ছে নিম্নরূপ বেমায়ালি মানে নিম্নরূপ হুয়া ওই হাদিসকে বলা হয় মাত্রাসালা যার সনদ এক অপরের সাথে মিলিত মধ্যখানে কোনো গ্যাপ নেই বিচ্ছিন্নতা নেই বেনাকলিল আদল এবং বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করেছেন এবং তাদের স্মৃতিশক্তি হালকা হয়েছে দেখলেন হালকা হয়েছে আনমিসলেহি ওদের মতো থেকে ওদের নিচে যেন না যায় ওদের মতো কমপক্ষে হইতে মানে হালকা হালকা থেকে এমন না যে হালকা জৈব দুর্বল থেকে না এলামুন ও শেষ পর্যন্ত মিন গাইরে সজুজিন ওয়ালা ইল্লা তাতে যেন সাজও না হয় আর কোন রকমের ব্যাধি ইল্লাতে যেন না থাকে সাজের সংজ্ঞা বারবার করে বলা হয়েছে গত সপ্তাহে বলা হয়েছে এখন বলছেন যে হাসান হারিসের হুকুম কি আপনার যদি জিজ্ঞাসা সহি হারিসের হুকুম কি কি বলবেন হুকুম মানে আমল করা যাবে না যাবে না এটা হচ্ছে হুকুম শুধু যাবে না ফরজ ফরজ সহি সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে তাহলে ওর উপরে আমল করা যদি মাসলা ফরজ হয় তাহলে ফরজ আর মাসলা যদি সন্ন্যত হয় তাহলে সন্ন্যতের ব্যবসা কিন্তু ওই হাদিসকে গ্রহণ করা ফরজ ওই হাদিসকে গ্রহণ করা ফরজ সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না যদি হাদিস সহি হয় তো গ্রহণ করা ফরজ না ফরজ নাই ফরজ হাসান হাদিসের হুকুম ওই হ্যাঁ গ্রহণ করা ফরজ কারণ হাসান হাদিস গ্রহণযোগ্য বলছেন যে হুয়া কাসাহী হুকমু তার হুকুম হচ্ছে যে হাসান হাদিস সহি হাদিসের মতই ফিল এহতেজাজে বেগি তা দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রে দলিল প্রমাণ অন্যের ক্ষেত্রে যেমন সহি হাদিস আমার দলিল প্রমাণ হবে তেমনি হাসান হাদিস দিয়ে আমরা দলিল প্রমাণ পেশ করতে পারবো ওয়াইন কানা দুনা ফিল কুয়াতে যদিও শক্তির দিক দিয়ে সহি হাদিসের নিম্নে হাসান হাদিস সহি হাদিসের নিম্নে শক্তির দিক দিয়ে কিন্তু আমলের দিক দিয়ে সমান

শরীয়তের কায়দা কানুনবিদ ওসুল ফিখ ওসুল হাদিস ওসুল ফিখবিদ যারা তারাও দলিলে পেশ করেছেন ইল্লা মান সাজদা মিনাল মুতাসাদ্দিন তবে কিছু কট্টর লোকেরা এর থেকে আলাদা পৃথক হয়েছে তাদের সংখ্যা অল্প সাজদা এই জন্য বলা হয়েছে তাদের সংখ্যা অল্প কিছু কট্টর লোক আছে না না না হাসান যখন হয়ে গেছে স্মৃতিশক্তি হালকা নেব না এখন সবাই তো একই পর্যায়ের লোক না এখানে আমি জানি যে এই লোকটা পাঁচক্ত নামাজ পড়ে এই লোকটা কোনোদিন মিথ্যা শুনিনি যদি ওকে ওইভাবে জানি না যেইভাবে হয়তো ওরাকে জানি যাদেরকে পাঁচ বছর সাত বছর দশ বছর থেকে জানি না না না এর কথা নেওয়া যাবে না তার এটা কি হ্যাঁ? কঠোরতা সে কট্টরপন্থী না তো এইরকম কিছু লোকেরা আছে যারা কঠোরতা অবলম্বন করেছে কিন্তু এটি ঠিক নয় হাসান হাদিস আমলের দিক দিয়ে সহি হাদিসের মতোই ওয়াকাত আদরা জাহু বাদুল মোতাসাহিলিন ফি নয়সে আবার কিছু লোকের আছে যারা এই ক্ষেত্রে গাফিলতির শিকার হয়েছে তারা হাসান হাদিসকে সহির মতোই করে দিয়েছে সহি হাদিস আর হাসানের কোনো পার্থক্য করেনি আমলের দিক দিয়ে শুধু না হাসান নামই রাখেনি যেখানে হাসান হাদিস ওকে সহি বলে ফেলেছে আমলের দিক দিয়ে তো সমান যেমন সহির উপর আমল করবে তেমন হাসান উপর আমল করবেন কিন্তু শুধু আমলের ক্ষেত্রে না ওরা হুকুম লাগাবার ক্ষেত্রে ও হাসানই বলেনি যেখানে হাসান হাদিস পেয়েছে সেটাকে কি বলে দিয়েছে সহি হাদিল বলছে তাদের একজন হচ্ছেন কাল হাকেম ইমাম হাকেম মুস্তাদার হাকেম যার কিতাব এইরকম ইবনে হেব্বান এইরকম ইমাম ইবনে খুজাইমা আর মা কৌলহিম বেআনাহু দুনা সাহি আল মোবাইয়ান আউ্বালান তবে তারা এতটুকু বলেছেন যে শহীদ একটু নিম্নে কিন্তু তারা শহীদ আর হাসানে পার্থক্য করেননি হাসান গুলিকে সহি বলে ফেলেছেন তাদের বলা সত্ত্বেও যে এই হাসান হচ্ছে শহীদ নিম্নে যা এর পূর্বে বর্ণিত হয়েছে মিসালুহু এখন হাসানের একটা বাস্তবে একটা হাদিস দিয়ে মিসাল পেশ করছেন উদাহরণ পেশ করছেন মা আখরাজ তিরমিজি ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন বলছেন যে কাল কালা হাদ্দাসানা তো এমন তিরমিজির ওস্তাদের নাম হচ্ছে কোতাইবা আমাকে হাদিস বর্ণনা করেছেন কোতাইবা তিনি বলছেন হাদাসানা আমাকে হাদিস বর্ণনা করেছেন জাফার ইমিন সোলাইমান আল জোবাই ওস্তাদের ওস্তাদ এটা এমন তিরমিজির তিনি বলছেন আন আন আবি ইমরান আল জৌনি আবু ইমরান আল জৌনি থেকে বর্ণনা করেছেন আর তিনি বর্ণনা করেছেন আবু বাকর বিন আবি মুসা থেকে তাবেই আবু বাকর আবি মুসা বর্ণনা করেছেন তার পিতা আবু মুসা আশারি রাজি আল্লাহ তালানো সাহাবি থেকে বর্ণনা করছেন তিনি আবু মুসা আশারি প্রখ্যাত সাহাবি তিনি বলছেন সামেত আবি কাল সামেত আবি বেহাজারাতিল আদু ইয়াকুল তাহলে এই কথাটি সামেত আবি আবু বকর বলছেন তাবে আবু মুসা সম্পর্কে আমার আব্বা কে বলতে শুনেছি শত্রুর সামনে মানে কাফেরদের সামনে যুদ্ধের ময়দান কালা রসুল্লাহ সাল্লাম একুল কাল রসুল আল্লাহ রসুল বলেছেন ইন্না আবু আবাল জান্নাতে তাহাতা জেলালি সুইফ জান্নাতে দরজা তরবারির ছায়াই রয়েছে বা ছায়ার নিম্নে রয়েছে জান্নাতে দরজা কোথায় রয়েছে তাহাতা জেলালির সয়ুফ তরবারির ছায়া তলে জান্নাতে দরজা রয়েছে কি অর্থ হ্যাঁ জান্নাত যদি পেতে হয় তাহলে তরবারির জেহাদ লাগবে কিন্তু যে ব্যক্তি নফসেরই জেহাদ করতে পারে না যে ব্যক্তি ফজরেই জাগতে পারে না আর যে ব্যক্তি এখনো হারাম থেকে মুক্ত হইতে পারে না লোভ লালসা সংযত করতে পারে না তার জন্য এইভাবে অনেকেই পথভ্রষ্টতার শিকার হয়েছে চরমপন্থী হয়েছে তারপরে জেহাদের জন্য কিছু শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম দেশের রাষ্ট্রনেতা আদেশ করবেন রাষ্ট্রনেতা আদেশ করবেন রাষ্ট্রনেতা আজকাল আদেশ করেনি কেউ আপনাকে সুতরাং এই ক্ষেত্রে সামনে বাড়া আপনার জন্য শরীয়তেও জায়জ নাই এবং হেকমতের দিক দিয়েও কৌশলের দিক দিয়েও হেকমত বিরোধী আর ইসলামের ক্ষয়ক্ষতি করবে যেমন ক্ষয়ক্ষতি এক শ্রেণীর লোকেরা করলো এবং করছে আল হাদিস আসল উদ্দেশ্য এখানে মাসলা বলা নয় উদ্দেশ্য হচ্ছে আমাদের হাসানের উদাহরণ দেওয়া হাদিসটি হচ্ছে হাসান কেন মানে একটি সূত্র এবং হাসান তাহলে এই হাসান হচ্ছে হাসান লেজাতি কারণ হাসান লে গাইর সম্পর্কে যে হালকা দুর্বল আর কয়েক সূত্র দিয়ে আসবে গাড়ির যখন বলা আছে এক সূত্র তার মানে এটি হচ্ছে হাসান লেজাতেহি মনে রাখবে কুলতো লেখক বলছেন আমি বলবো এই হাদিস সম্পর্কে কেন আর বা এই সনদের চারজন যে বর্ণনাকারী আছে এরা সব নির্ভরযোগ্য শেখা বিশ্বস্ত ইল্লা জাফার ইবিন সোলাইমান আর দোবাই জাফার বিন সোলাইম দেখেন ইমাম তিরমিজির কোথায় বা মহাদ্দেশ আবু ইমরান হাদিসের পন্ডিত শেখা আবু বাকার তাবেই হাদিসের পন্ডিত আবু মুসা আশারি তো সাহাবি চারজন হইল আর বাকি থাকে শুধু জাফার বিন সোলেমান যে ইমাম তিরমিজির ওস্তাদের ওস্তাদ কোথায় ওস্তাদ তাই না তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ফাইনাও হাসানুল হাদিস হাদিসের দিক দিয়ে তিনি হাসান মানে স্মৃতি শক্তি অত প্রখর নয় তার তবে দুর্বল নাই হালকা একটু লেজা লেখা নাজাল আল হাদিস আন মার্তাবাতি সাহি এলা মার্তাবাতিল হাসান এই এক ব্যক্তির কারণে এই হাদিসটি সহির মর্যাদা থেকে হাসান মর্যাদায় নেমে গেল এই ব্যক্তির জায়গায় যদি আরেকজন কেউ সেকা একেবারে প্রখর স্মৃতিশক্তির মালিক হইত তাহলে বলতাম যে হাদিস সহি এই জন্য এমন তিনি যে হাদিসটির হুকুম লাগিয়েছেন হাদিস হাসান তাহলে হাদিস হাসানের একটি উদাহরণ পড়লে এইরকম বহু হাদিস হাদিসের কিতাবে আছে যে হাদিসগুলি সহিত নয় হাসান আমলের দিক দিয়ে আমলযোগ্য মকবুল হ্যাঁ? ও এমাম তিরমিজি যদিও হাসান লেগারি তারিফ করেছেন কিন্তু কখনো কখনো এমন হাদিসগুলোকে হাসান তিনি বলেছেন যেগুলি আসলে অন্যদের স্টাডিতে ওগুলো হাসান লেজাতে সুতরাং উদাহরণ আপনার দিকে ঠিক আছে উনি নিজের তারিফ ফিট করে বলেননি অনেক সময় উনি তারিফ করেছেন সর্বনিম্নটা মানে হাসান লেগারি তারিফ করেছেন আসলে কিন্তু অনেক সময় হাসানলে গাইরের ওপরে হাসানলে জাতিকে তিনি হাসান বলেন যেমন এটি রাতে হাসানের স্তর বলছেন চার নম্বর বলছেন হাসানের স্তর সমূহ বলছে যেমন শহীর অনেক স্তর আছে কয়টি স্তর পড়েছেন এর আগে পাঁচটি না সাতটি সাতটি স্তর পড়া হয়েছে শহীর সাতটি স্তর পড়া হয়েছে হম কয়েক রকম করে বলা হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে তিনটা স্তর বলা হয়েছে আর আরেক রকম স্তর বলা হয়েছে সাতটি বুখারি মুসলিম এসছে শুধু বুখারিতে এসে শুধু মুসলিম এসছে বুখারি মুসলিমে নেই কিন্তু দুজনের শর্তে আছে বুখারি মুসলিমে নেই বোখারি শর্তে আছে মুসলিমের শর্ত আছে বোখারি মুসলিম কারো শর্তে নেই সাত নম্বর কিন্তু হাদিস সহি যেমন ইবিন মাতি বা ইবনে যে হাদিসগুলি আছে সাত স্তরে ভাগ করা হয়েছে এইখানেও বলছেন যে কামা আন্নালি সাহিহে মারাতে যেমন সহির অনেকগুলি স্তর রয়েছে এক রকমের সহি আর এক রকমের সহি থেকে পৃথক বা পার্থক্য রাখে কাজালিকা ওই রকমই হাসানে হাসানেরও অনেকগুলি স্তর আছে সবগুলি একই রকমের হাসান হাসান উপর পর্যায়ের হাসান নিচে পর্যায়ের হাসান ওয়াকাত জাহাবি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী প্রখ্যাত মহাদ্দেশ তিনি দুইটি স্তর কায়েম করেছেন হাসানের আলা উঁচা উঁচা স্তর হচ্ছে ও যে হাদিস সম্পর্কে এমামদের হাদিস সহি না হাসান এটা হচ্ছে স্তর হাসানের কিছু ওলামা কিছু মহাদ্দেসিন কি বলেছেন হাদিসকে সহি বলেছেন আর কিছু মহাদেসিন হাসান বলেছেন সহির মত আছে ওই হাদিস সম্পর্কে আর হাসানের মত আছে তাহলে এটা ওপর দিকে কিনা তার মানে যদি এই সামান্য কিছু মহাদেশিন একমত হয়ে যেত তাহলে হাদিসটি সহি হয়ে যেত তাহলে যখন দুই মত হয়েছে তো কমপক্ষে একটু নামিয়ে দিল হাসানের ওপর পর্যায়ে ওপর পর্যায়ে হাসান লেজাতে হাসান লেজাতের ওপর এর উদাহরণ বেশ কিছু হাদিস আছে যদি ওই সাহাবি এবং তাবের নামগুলো দিয়ে এসছে যেমন হাদিসগুলি হাদিস বাহাজিবিন হাকিম আনা আবিহান জদ্দি বাহাজিবিন হাকিম বর্ণনা করছেন তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে এই যে হাদিস বর্ণনা হয়েছে এই হাদিস এই সূত্রে যতগুলি হাদিস আসবে সবগুলি হচ্ছে ওপর লেভেলের হাসান কেউ কেউ এগুলোকে সহিও বলেছেন ওই রকম আমরিবিন সোহেব আনা আবিহান জদ্দি এই হাদিসটা খুব মশুর আমরিবিন সোহেব আনা আবি হে হ্যাঁ সোহেব ইবিন আবদুল্লাহ ইবিন আমর ইবিন আল আস এই হাদিস আব্দুল আমর আস খুব সাহাবি প্রখ্যাত সাহাবি তো এই সূত্রে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস সম্পর্কে কিছু মহাদিসিনের মত হচ্ছে যে এই সূত্রে যেগুলি হাদিস আসবে হাসান কেউ বলেছেন সহি তাহলে এটা হচ্ছে ওপর লেভেলের হাসান হাদিস আর একটি রেওয়ায়ত হচ্ছে ইবেন এসহাক আনিত এইভাবে যে হাদিস বর্ণিত হয়েছে এগুলি হচ্ছে হাসানের অপর লেভেলের হাদিস ওয়ামসালিকা এই ধরনের যতগুলি হাদিস মাকিলা যেগুলি সম্পর্কে বলা হয়েছে মানে কিছু মহাদিসেন বলেছেন ইন্না হুসাই হাদিস সহি আর কেউ বলেছেন হাসান ওয়াহুয়া মিন আদনা মারাতিবিসাহি আর এগুলি হচ্ছে সহির নিম্ন স্তর সহির নিম্ন স্তর নামলেই হাসান এই জন্য এগুলোকে বলবো হাসানের অপর স্তর বা মানে খ সুম্মা বাদা আলিকা মখতুলিফা ফি তাহসিন হাদিস রোয়াতি ও ইফিহী তাহলে হাসানের নিম্ন স্তর দুটো স্তর বলা হলো না নিম্ন স্তর কি যে হাদিস গুলি সম্পর্কে মহাদিস দুটি মত আছে একদল হাদিসের পন্ডিতরা বলছেন হাদিস হাসান আর একদল হাদিসের পন্ডিত বলছেন যে না হাদিস জরিফ তখন কি করব বলবো যে হাসান কিন্তু নিম্ন স্তরের একবার নিচের হাসান নিচের হাসান যেমন বলছেন যে বলছেন এরপরে মাহতুলিফাফি তাহসিন হাদিসের ওয়াতিহি যে হাদিসের বর্ণনাকারীদের হাসান হওয়া সম্পর্কে ইখতলাফ রয়েছে এবং জয়ীফ হওয়া সম্পর্কে ইখতলাফ রয়েছে কেউ জয়ীফ বলেছেন কেউ হাসান বলেছেন যেমন হারেস বিন আবদুল্লাহ হাদিস তাকে কেউ কেউ বলেছেন না ওর মধ্যে কমজোরি দুর্বলতা ছিল কেউ বলেছেন না ওর হাদিস হাসান ও আসেম বিন দমরার হাদিস হাজ্জাজ বিন আর্তার হাদিস হাজ্জাজ বিন আর্তা খুব মশুর ওনার তিরমিজির তিরমিজিতে ওনার হাদিস বর্ণিত হয়েছে হাদিসগুলি কেউ বলেছে যে জয়ীফ আর কেউ বলেছে যে হাসান ওয়ান্নাহিম এই রকমের বর্ণনাকারীদের হাদিসগুলি বলবো যে হাসানের নিম্ন স্তরের মার্তাবাত ইসনাদ কোন হাদিসকে যদি হাদিসের সনদ বা হাদিসের সনদ হাসান যদি বলে তাহলে এর সম্পর্কে কি মত আলাদা একটা নতুন আলোচনা শুরু হচ্ছে আগামী সপ্তাহে এখান থেকে দর্শ শুরু করা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে এলম এবং আমলের তৌফিক দান করেন কোরআন এবং হাদিস বুঝার এবং তা প্রচার করার জন্য তৌফিক দান করেন আমিন সাল্লাহ নবীন মোহাম্মদ আলী আসছে আর যদি তিরমিজি মাঝে মাঝে বলেছেন একটি বলেছেন আবার সহি বলেছেন ওইটা দুটি ব্যাখ্যা লিখেছেন একটি হচ্ছে যে দুটি সূত্র আছে এক সূত্র থেকে হাসান আর এক সূত্র থেকে হচ্ছে সাহি হ্যাঁ আর একটি অর্থ হচ্ছে যে মহাদেশ দুটি মত আছে কোন কোন মহাদেশ হাদিসটিকে হাসান বলেছেন কোন কোন মহাদেশ হাদিসটিকে সহি বলেছেন দুটো উল্লেখ করেছেন এই কিতাবে কিন্তু অন্য অন্য কিতাব আরো কয়েকটি উল্লেখ করা আছে তার মধ্যে একটা সন্দেহ বর্ণনাকারীর বা ওই মহাদেশ যিনি হুকুম লাগাচ্ছেন এবং তিনি নিজের খুব সন্দেহ এটা হাসানও হইতে পারে আবার সহি হইতে পারে হাসানও হইতে পারে অথবা সহি হইতে পারে এটা লেজা থেকে না হাসানেরই স্তর স্তর বলা হয় এগুলো সব হাসান থেকে আলোচনা চলছে হাসান লে গাইরি খুব সহজ জয়ীফ হালকা জয়ীফ হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে ওই রকম জয়ীফগুলো আসবে হালকা জয়ীফের কিছু নমুনা আসবে বলো এগুলোতে প্রত্যেকটা হালকা জয়ীফ আছে কিন্তু হালকা জয়ীফ হলে কয়েক সূত্র থেকে আসায় হাদিসটা হাসান লে গাইরিতে পৌঁছে গেছে হ্যাঁ, এরকম আছে তাদের কিতাবে তাদেরকে প্রায় হাদিসগুলো এরকম আছে যেগুলি নিম্ন স্তরের হাসান সহি বা হাসান আসলে অন্য মহাদেশ ওরা সহি বলেছেন বেশিরভাগ সহি বলেছেন এই জন্য ইবনু খোজাইমার হাদিসের কিতাবের নামই হচ্ছে সহিবিন খোজাইমা অথচ হাসান হাদিসে ভর্তি হাদিস এইরকম সহিবান